আর জীবনে আগামী মাহফিলে আমি আসতে পারবো কিনা এটা আমিও জানি না আপনিও জানেন না এই গত রাত্রি এগারোটার সময় মনে হইল যে মাহফিল বুঝি শেষ হইল না তার আগেই বুঝি কবরে যাওয়া লাগে তো আসেন শারীরিক দিক দিয়ে খুবই দুর্বল তবুও আসছি কিছু কথা না বলে সন্মুখে পাগলদের সামনে না এসে মনটা একটু ভালো লাগে না তো আমি কি বলবো পিছনে যারা আছেন সামনে আসেন মাইকের কথা আমার কামরার থেকে স্পষ্ট শোনা যায় না আমি ছত্রিশ বছর চার মাস ছত্রিশ বছর চার মাস আগে আমার শায়েখ আমার মুর্শিদ রসুলপুরীরে দেখেছি তাও আমি বসেছিলাম সমালোচনার মন নিয়ে কট্টর বিরোধী সমালোচনার মন নিয়ে তার সম্মুখে বসে এই সামান্য কিছু সময়ের জন্যই মনে হইতেছে যে আমার কলব বরাবর এই লোহার শিখ ঢুকাইয়া দেওয়া হইতেছে আমার কাছে কিছু মানুষ লেসা নিয়ে কাপে আসে শোনে সব কথা বলাও যায় না এই ছত্রিশ বছর চার মাসে শুরু থেকে আজ পর্যন্ত আমি যে জিনিস আমার শেখ মুর্শিদ রসুলপুরীরে দেখেছি অধিকাংশ সময় তিনি আহলে কাস তিনি বাহারে ফায়েজ একটা জিনিস আমার আমি যেটা বুঝেছি তাই বলতেছি যে এখনো আল্লাহ রবুল ইজাত ওনাকে যেই নিয়ামত দিয়া রাখছেন এখনো উনি দিল খালি করতে পারেন নাই ওই যে আগে বলেছিলেন যে যেই নিয়ামত আল্লাহ আমার দিয়েছেন এই লইয়াই মনে হয় কবরে যাওয়া লাগবে দেওয়ার মানুষ পাইলাম না এর বহু প্রমাণ আমি নিজেই যে আমি নেইও নাই নেইও নাই প্রিয় সালেকিন ভাইরা মুর্শিদ সে মুরিদ চেনে আমার আপনার মুর্শিদ মুরিদ ভালোই চেনে ভালোবাসে কি করবে যদি ওর পকট না থাকে যোগ্যতা না থাকে তো আমার একটাই কথা এই যে ফকিরে যে এক চাউল ভিক্ষা চায় মারে এক মুঠ ভিক্ষা দাও চাউল দাও এই আলি ফকির সিনা দেয় যুবক মানুষ যদি এই মৌলানা লুৎফুরি যদি ভিক্ষা যায় এই এলাকার মানুষ ভিক্ষা দেবে না এত মোটা তাজা মানুষ তুমি কাম করে খেবের পারো না পার সুলেবের পারো না কথা কি বলছেন ভিক্ষা দেবে না মেয়েরা একমুট চাউল দেবে তাও ফকিরের চেহারা দেখে তো মুর্শিদ মানুষ চিনবে না এদের বাইন্ড আছে না নাই ওই ইউনিভার্সিটিতে যখন পড়লাম ওই এক কৌতুক ছেলেরা ওই নাচানাচি করতেছে আর কৌতুক করতেছে আর গান গাইতেছে আমি শুয়ে শুয়ে শুনতেছি ওই গাজা খাইয়া মানুষ কেমন করে ওইটা ওরা দেখাইতেছে কয় আমার গাজার ডিঙ্গা পাহাড় দিয়ে যায় গাজা খাইয়া শুয়ে থাকি উঠানে পুষ্করণী দেখি শহর বন্দর দেখি আমি তাল গাছের মাথায় কথা কি বসছে মুর্শিদের সামনে সে যদি দেওয়ার চেষ্টা করে দিয়েই দেয় তো তুমি যে কি বলা শুরু করবা তোমার কাপড় পরনের ডা মাথায় চলে তুমি বরতলায় চলে যাবা তোমার বউ সল বাদ দেবে কিটা মুর্শিদ মানুষ জানে না যে কে কতটুক রাখতে পারবে কে আপনারা শোনেন নাই যে জুন্নুন মিস্ত্রির কাছে এক আলেম সাহেব যাইয়া এসমে আজম শিক্ষা চাই শিখতে চাইছে বলে দিল যে একটা এন্দুরে ছাও রাখতে পারো নাই আর তুমি এসমে আজম রাখবা কথা কি বুঝতে তো ভাইর আমার সন্মুখের দিকে আগায় আসি এই বাংলাদেশ জমি তো সালেকিন আমি কথা বলবো না মুর্শিদ অল্পক্ষণের মধ্যে আসবে আমরা যেন তার কষ্ট না দেই এই যে কিছু আহম্মক আছে এরা একবারে নিকট আপন আত্মীয় স্বজন দুলাবাই তার সাথে যেভাবে ফোন করে এরা এক নাম্বার বেদ এরা কয় নাম্বার বেদ খাদেম সাহেব হুজুর আছেন সহজ সঙ্গীরা আছেন তাদের কাছে ফোন দিয়ে জানতে হবে যে হজরতের কাছে এক মিনিট কথা বলা যাবে কিনা দুনিয়ার গল্প শুরু করে দেয় এর এক নম্বর বেদ এই যারা মুর্শিদের ওয়াজ শুনে খুশি হয় না এত পয়সা ব্যয় করে একটা জালসা করে মুর্শিদ আনলাম এর কণ্ঠস্বর ভাঙ্গা এই আইলো আর গেল এরা দুই নম্বর আহাম্মক আর ব্যাগ কি এরা কপাল ফোরা এরা মুর্শিদের ওয়াজ লাগে এই মুর্শিদের ওয়াজ চেহারা দেখা এর যে কত বড় দাম এই চেহারায় আসো স্টেজে আসে বসে থাকলে ওয়াজ লাগবে না ওয়াজ লাগবে না আর একটু সময় খাটাইলে তো যা ফুটো হইয়া যাবে যেই আমাদের সালে কি চল্লিশ হাজার তিরিশ হাজার টাকার বক্তার জালসা শুনতে যায় ওরা কি রসুলপুরের মুড়ি ওরা হাম ওরা কপাল পোড়া ওরা রসুলপুরের মুড়িদ না একে কোরবানির গরু দেখতে যাইতে চাও এই যে বেশি দামের গরু না জানি কত বড় তিরিশ হাজার পঞ্চাশ হাজারের বক্তা গল্প করে ওরা হলো কপাল পোড়া মুর্শিদের জালসায় মুর্শিদের পাওয়ারফুল বেশি ভালো বক্তা এটা মাধবের খেলা মুর্শিদের মাহফিলে যেই মাহফিলে মুর্শিদ আসবেন সেই মাহফিলে এই ভালো বক্তাও তুখার বক্তা আনা আদবের খেলা আমার মুর্শিদ আসবে এক নজর চেহারা আমি দেখব সে যদি কথা বলতে নাও পারে একটু হাত তুলবেন না আসতে পারলেও সে যে বলবেন যে তার দোয়া করতেছি আমি আর আসতে পারলাম না আর মাফ করে বলে দেওয়া লাগবে যে হঠাৎ খুশি আছি দোয়া করেন আমরা এই চালাইয়ে নেই এরা হলো আদর্শ মুরিদ খবরদার আমার মুর্শিদ এই জামানার মধ্যে পৃথিবীতে সর্ব সেরা আল্লাহর অলি আমার মুর্শিদ আমার জন্য সর্ব সেরা মুক্তি আমার জন্য আমার মুর্শিদ এই দুনিয়ার মধ্যে সেরা মোফাসেরে কোরআন সেরা মহাদ্দে এর উপরে যে কোনো ব্যাপার মুর্শিদের দিকে চাইয়ে থাকবো মুর্শিদরে পাবো না মুর্শিদের গড়া সংগঠন জেলা আমির থানা আমির ইউনিয়ন আমির এদের সাথে ভালোবাসা রাখবো যোগাযোগ রাখবো আমার আল্লাহ রবুল যাতে আমার হেদায় দিয়েই দেবে প্রিয় এলাকাবাসী সালাকিন ভাইয়েরা সম্মুখের দিকে আগায় আছি এই পিছনে থাকেন না সড়কে থাকতেন না এদিকে চলে আসে যারা থাকলেও মুর্শিদের চেহারা একটু দেখে তার হাতে হাত দিলে একটু লাগতে পারে দোয়া খুলে যায় কপাল খুলে দেবে